কতগুলো ভাগ রয়েছে التفسير بالمأثور التفسير بالرأي তাফসির বের রায় যারা তারা যারা মূল ভিত্তির উপর থেকে তাফসির করেছেন তাদের ভালো মন্দ দুটোই আছে তাদের মধ্যে একটি গ্রুপ আছে মুআতাজিলা একটি গ্রুপ আছে সুফি আর একটি গ্রুপ আছে যারা মুশাববিহা তারা সুফিদের সাথে কোথাও কোথাও মিশে গেছেন তাফসির বাতেনি যেটা সেটা শিয়াদের শিয়াদের তাফসির বিভিন্নভাবে তারা বড় বড় ভলিউম লিখেছেন তাফসির লিপিবদ্ধ করেছেন এবং তারা নিজেদের মতবাদকে উপস্থাপন করার চেষ্টা করেছেন যেহেতু মাঠে ময়দানে ওয়াজ মাহবিলে তাফসির পেশ করার সুযোগ কতটুকু তা নিয়ে অনেক কথাবার্তা আমরা বলেছি সেখানে তাফসিরের কোনো সুযোগ নেই এবং তাফসির হয়ও না করেনও না একটিমাত্র মাত্র আয়াত উপস্থাপন করে সেই ওয়াজি করেন তারপরেও তাফসির হয় না সেদিন শেখ কফিল উদ্দিন বলছিল ভাই উত্তরবঙ্গে গেছে চাপাই নবাবগঞ্জে দুই ঘন্টা ওয়াজের পরে পাবলিক বলে ভাই তাফসির তো হলো না উত্তরবঙ্গে শকে স বলে শকে স বলে ভাই তাপসির তো হলো না যে দুই ঘন্টা ওয়াজ করলাম তাফসির হলো না তাহলে আমার কি করতে হবে এখন যেভাবে তাফসির করে সেইভাবে করেন যাই হোক কোনদিন স্টাইল ঘুরাইতে তার বক্তাদের সময় লাগে না চট করে স্টাইল ঘুরিয়ে দিলাম একটু হ্যাঁ এখন তাফসির হয়েছে কথা একই সম্মানিত মুসলমান নন কোরআনের তাফসির নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম স্বয়ং করেছেন ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার ফতোয়া ইবনে তাইমিয়ার তেরো খন্ডে ত্রয়োদশ খণ্ডে তফসিরের উত্তম পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন বিষয়টি ইমাম কাসির তার ভূমিকায় অনেকটা হুবহু নিয়ে এসেছেন যেহেতু ইমাম কাসির শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র অনেকেই বলে থাকেন তাফসিরে একজনের কাছ থেকে আরেকজনের নকল করা বৈধ কিনা বৈধ অবৈধতা নিয়ে আমি কথা বলবো না কথা বলবো তোমরা যে ভাষা প্রয়োগ করছো সেই ভাষাটা বৈধ নয় যাকে তাকে ওস্তাদকে চোর বলে চিৎকার মারছ ডক্টর জাকারিয়া চোর চিৎকার মারছ ডক্টর মুজাফর জিন্দিক আমাকে একদিক থেকে প্রশংসা করেছ ভালোই সাথে সাথে আমার অজ্ঞ এটাও লাগিয়ে দিয়েছ ভালো আমি একজন অজ্ঞ মূর্খ মানুষ তা নিয়ে আমার কোনো কথা নাই তোমরা যারা বিদ্যান বিদ্যাঙ্গনে অত নিম্ন ভাষা ব্যবহার হয় না তুমি নিজেই বলেছ প্লেজম এর অর্থ কি চোর থিফট স্টিলিং মতো অ্যানালিস্ট বিদ্যাঙ্গনের ভাষা আলাদা জ্ঞানের জগতের ভাষা আলাদা এই বস্তিতে যে দুই মহিলা ঝগড়া করে তাদের ভাষা আলাদা ভদ্র লোকদের ঝগড়ার ভাষা আলাদা তুমি এত বড় অ্যানালিস্ট তোমার ভাষা এত নিচু কেন তোমরা বক্তা তোমার ভাষা নিচু কেন বিদ্যার জগতে থিফট বলা হয় না এটাকে স্টিলিং বলা হয় না চুরি বলা হয় না এটাকে বলা হয় প্লেনিয়াজিন প্লেনিয়ালিজম যেটা তুমি ব্যবহার করছো ঠিক আছে ইংরেজি ঠিক আছে আর আরবি কি সারেকা ব্যবহার করে না এর আরবি হলো ইমতেহান যেহেতু ভাষাটাকে একটু উচ্চাঙ্গের করা হয়েছে কেননা বিদ্যানদের জন্য যে ভাষা শোভনীয় সেই ভাষাই তারা ব্যবহার করেছেন বাংলায় কি বলব যে উদ্ধৃতিবিহীন ভাবে কোনো কিছু উপস্থাপন করা পাঠক বুঝতে পারে না যে এটা আমার নিজের গবেষণা না অন্যের গবেষণাকে আমি নিয়ে এসেছি এটা হল বিষয় কাদিয়াতুল এমতেহাল বহুত পুরাতন এ নিয়ে সমালোচনাও প্রচুর হয়েছে তাদের নিজস্ব ভাষা আছে তাদলিস হাদিসের মধ্যে রয়েছে রাবির বর্ণনাকারী যে বিখ্যাত নাম সেটাকে এড়িয়ে যাওয়া যে কোনো কারণেই হোক ইমাম বুখারি বহু জায়গায় এড়িয়েছেন মোহাম্মদ আজহালির সাথে আকিদানা প্রসঙ্গ ছিল মোহাম্মদ আজহালির কাছে বর্ণনার মানে ইমাম বুখারি প্রসঙ্গে অভিযোগ চলে গেছে যে তিনি কোরআনকে মাখলুক বলেন অর্থাৎ লাফজি বিল কোরআনে মাখলুক আমার যে ভাষা কোরআনে তেলাওয়াত করছে এটা মাখলুক তার কাছে কে অভিযোগ করেছেন ইমাম মোহাম্মদ আজহান ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম বুখারির ওস্তাদ তখন ইমাম বুখারি দুইজনই বলিষ্ঠ রাবি ইমাম বুখারি বলিষ্ঠ রাবি এ নিয়ে তো কোনো সন্দেহ নাই ইমাম মাহমুদ আজজালি ইমাম বুখারির বিরুদ্ধে অভিযোগ করা সত্ত্বেও ইমাম বুখারি ওস্তাদকে নির্ভরযোগ্য রাবি হিসেবে মানেন পরায় বিশের অধিক জায়গায় সোহেল বুখারিতে ইমাম মাহমুদ ওস্তাদ থেকে বর্ণনা করেছেন কিন্তু তার নাম উল্লেখ করেননি এটা তাদের ভদ্রতা ওস্তাদ অভিযোগ এনেছেন এমন সেটা কার্যকরী হয়ে গেছে জাতি কম মেনে নিয়েছে ইমাম বুখারির দর্শক লোক শূন্য হয়ে গেছে ইমাম বুখারির মতো মানুষের এক অভিযোগে এক দেশ থেকে আরেক দেশ থেকে দেশান্তরিত হয়ে ফিরে ফিরছেন ছাত্র নাই ক্লাসে শুধুমাত্র কোরআন নিয়ে একটা অভিযোগ ছড়ে গেছে ইমাম আহমদ হাম্বল ওনার ওস্তাদ ইমাম মাহমুদ আজ জোহালের সমপর্যায়ের মানুষ ঘুরছেন এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত সে ইতিহাস আমি বলছি না আপনাদের সামনে যদি সোহেল বুখারীর মতো কেতাব ইমাম বুখারীর না থাকতো সেখানে যদি প্রমাণিত না হতো যে ইমাম বুখারী কিতাবুত তাওহীদকে কোরআনকে সৃষ্ট বলেন নাই এই সকল হাদিস নিয়ে এসেছেন তাহলে ইমাম বুখারী বুখারী হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা পেতেন না সাহেল বুখারী যেহেতু রেখে গেছেন এটাই ইমাম বুখারীকে উদ্ধার করেছে আহলো সুন্নাল জামাতের পক্ষে বলিষ্ঠ বক্তব্য সোহেল বুখারী শেষের দিকে আছে কিন্তু ইমাম মোহাম্মদ জোহালি যেহেতু ওস্তাদ উনি ইমাম বুখারীর সোহেল বুখারী পাননি এটা আমাদের মনে রাখতে হবে কথাটা ওস্তাদ অভিযোগ করেছেন অভিযোগের প্রেক্ষাপটে ইমাম বোখারি সারা দুনিয়াতে সমালোচিত হয়ে পড়েছিলেন যদি অভিযোগটা ভুল কিন্তু ওস্তাদের কাছ থেকে তিনি রেওয়ায়ত করেছেন সাহেল বোখারিতে অনেকগুলো হাদিস শুধু নামটা উল্লেখ করেননি সততার খাতিরে তিনি বর্ণনা করেছেন কিন্তু নামটা উল্লেখ না করে উপাধি উল্লেখ করেছেন আসপার যে এটা হলো তাদলিস বলা হয় তাদলিস কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না এজন্য কি ইমাম বোখারিকে চোর বলবো ইমাম ইবনে কাসির শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার উস্তাদ ত্রয়োদশ খন্ড থেকে ইবনে তাইমিয়ার ফতোয়ার হুবহু উল্লেখ করেছেন দুই চার পৃষ্ঠা না পাঁচ ছয় পৃষ্ঠা উত্তম পদ্ধতি কি তাফসির করার এখন কি ইমাম ইবনে কাসিরকে আমি চোর বলব ওই যুগে ওই যে থিসিসের নিয়ম ছিল না রেফারেন্স এইভাবে দিতে হবে পাতা উল্লেখ করতে হবে কেউ কেউ পাতা উল্লেখ করেছেন কিন্তু পরবর্তী প্রিন্টিং এ পাতা আগে পিছে হয়ে গেছে ইমাম ইবনে কাইম জাওজিয়া একেবারে জীবনের শেষ পর্যন্ত জেলখানেই ছিলেন ইবনে তাইমিয়ার সাথে ছাত্র হিসেবে বহু জায়গায় বহু কিছু নিয়ে এসেছেন কোথাও ইবনে তাইমিয়ার রেফারেন্স দিয়েছেন কোথাও দেন নাই আমি তো দেখতে পাচ্ছি যদি ইবনে তাইমিয়ার সংস্পর্শে তিন মান্দা না পেতেন ইমাম ইবনে কাসির ইমাম ইবনে কাইম আল জাওজিয়া এবং হাফিজ আল জাহাবি তিনজনের কেউই ওই বিদ্যার ওই পর্যন্ত পৌঁছতে পারতেন না তিনজনের বিদ্যা ইমাম ইবনে তাইমিয়ারই বহি প্রকাশ অনেকটা এখন কি করবেন আপনারা ছোট ছোট বাচ্চা ছেলেরা ওস্তাদকে বলো চোর আরেকজনকে বলো অজ্ঞ আরেকজনকে বলো জিন্দে এটা কি ভাষা তোমাদের জ্ঞানের জগতের ভাষা বিদ্যার জগতের ভাষা সম্মানিত উপস্থিতি তাফসির করো তোমরা তাফসিরের কিছু শর্ত আছে ডক্টর মুজাফর এখানে আলোচনা করেছেন একটি ইশারা দিয়ে গেছেন সংক্ষিপ্তভাবে ইমাম সিউতি আলোচনা করেছেন ইমাম ইবনে তাইমিয়া আলোচনা করেছেন ইমাম ইবনে কাসির তার ভূমিকা আলোচনা করেছেন ইমাম কর্তুবী তার ভূমিকা আলোচনা করেছেন তাফসিরের তাফসির করতে গেলে কি লাগে আমি তো এর জন্য বলছি না যে অত বড় পণ্ডিত্য না থাকলে কেউ কোরআন নিয়ে আলোচনাই করতে পারবে না এটা আমি বলছি না আপনারা তাফসির পরে কিছু কিছু দর্শ যেটা আহলু সুন্নাহ হল জামাত একমত সেগুলো আপনি অবশ্যই বলবেন এবং বলতে পারবেন প্রথমে আপনার সামনে রেখে দিতে হবে এবনে কাসির এটা অনুবাদ সহ এটা হলো আপনার জন্য ফরজ প্রথম কথার কথা আর কি আর সৌদি আরবের আলেমেরা যে সকল তাফসিরগুলো করেছেন সংক্ষিপ্ত ওগুলা সামনে রাখতে হবে ওগুলার সাথে যেটা মিলে সেটা রায় যেটা মিলবে না সেটা রং একটা মূল তত্ত্ব দিয়ে দিলাম আপনাদের কাছে তাফসিরে ইবনে কাসির সামনে রাখার পরে যেহেতু তিনি ইবনে তাইমার সাগরিক নিজে ইবনে জারির তাবারিক থেকে সংক্ষিপ্ত করেছেন বিষয়টাকে অনেক ক্ষেত্রে ওটাই সারা পৃথিবীর বুকে সংক্ষিপ্ত ছোট এবং ভালো তফসির বাম থেকে যত কথা এসেছে যদি ওই আকিদার সাথে না মিলে সেটা আপাতত সাইডে রেখে তারপর আপনার কোরআনের তফসির পড়তে হবে এবং ওই আলোকে আপনি দশ দিতে পারবেন আমি বলছিলাম যে আপনি আদৌ দশ দিতে পারবেন না দশ দিতে পারা আর তাফসির করা দুটো এক বিষয় নয় কোরআনের তাফসির আছে সেগুলোকে মিলিয়ে আহলুসুন্নাল জামাতের আকিদার উপর ভিত্তি করে আপনি অবশ্যই কোরআনের দশ দিতে পারবেন কিন্তু আপনি তাফসির করছেন এটা দাবি করবেন কিভাবে অসম্ভব কথা আমি দাবি করতে পারি ডক্টর মুজাফর দাবি করতে পারবে এই দেশের যারা আছে তাদের পক্ষে অনেকের পক্ষে দাবি করা সম্ভব হচ্ছে আমি আরবি শব্দ কতটুকু জানি এমনকি ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাকিহাতাও আব্বা এই আব্বা অর্থ কি বলতে পারছেন না কোন কোন বিবরণ দেখা যায় হাবু বকরা জেলেও তালা নিয়ে পাচ্ছেন না আব্বা কি মরুভূমির এক জাতীয় ঘাস বৃক্ষ যেটা উঠে খায় ছাগলে খায় ফাঁকে হাত ও আব্বা প্রশ্ন করা হলো আবু বকর আরেকটা প্রশ্ন আরেকটা বিষয় নিয়ে যে আপনি এটা বলতে পারছেন না উনি বললেন আইয়ু সামা ইন তুজিল্লুনি ও আইয়ু আরদিন তুকিল্লুনি ইদা কুলতু ফি কালামিল্লাহি মা লা আলাম কোন আসমান আমাকে ছায়া দেবে কোন জমিন আমাকে তার পক্ষে ধারণ করবে যদি আল্লাহর কালামের মধ্যে আমি যান না জানি তা যদি আমি বলে ফেলি আল্লাহ নবীর এক নম্বর সাহাবি প্রথম খলিফাতুল মুসলিম তিনি বলছেন যে আমি অনুমান করে কি করে বলবো যেটা আমার নিশ্চিত জ্ঞান নাই শব্দের অর্থ তিনি তো আরবের মানুষ আরবের এই শব্দটা গারিব অর্থাৎ এই শব্দ অনেকটা কিন্তু শব্দটা রয়ে গেছে ডিকশনারিতে আরবের বাহিরে নয় তিনি বলছেন এই কথা আর আমি আপনি চটকে তো বলে দিতে পারি না তারা খেদমত করে রেখেছেন তাদের আলোকে আমি কিছু গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ সেটা অন্য বিষয় সম্মানিত মুসলমানগণ আরবি ভাষা আরবি শব্দ আপনাকে জানতে হবে যদি মুফাসসিরের দশ টা আমাদের অত জরুরি না যদি আপনি মূল ভিত্তির কায়েম থেকে বলেন আরবি ভাষা আরবি ব্যাকরণ আরবি অলঙ্কার শাস্ত্র কোন শব্দে কি বুঝায় কোন বাক্যে কি বুঝায় ইত্যাদি যদি সুস্পষ্ট জ্ঞান আপনি না থাকে আপনি না শেখ মানসুখ না বোঝেন মুহকাম মোতাসাবে আপনি না বোঝেন আপনি যদি তাকসিস কাকে বলে খাস কাকে বলে আম কাকে বলে তাকিদ কাকে বলে মোতলাক কাকে বলে এক আয়তের সাথে আরেক আয়তের সম্পর্ক কি হাদিসের জ্ঞান যদি আপনি পুরোপুরি না থাকে আপনি তাফসির করবেন কিভাবে তার সাথে আবার সাহাবিগণের কি ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে এগুলোকে আপনি সামনে নিয়ে আসতে হবে তারপরে আপনি মুফাসসির তাফসির করতে পারবেন দর্শের জন্য এগুলো শর্ত না এটা একটু ভালো করে বুঝে নেবেন অনেকেই অকারণ রাগারাগি করেন যে আমরা মুফাসসিরদের বিরুদ্ধে কথা বলি মুফাসসিরদের বিরুদ্ধে আমি কথা বলতে যাব কেন আমি কোনোদিন ইবনে জারিরের বিরুদ্ধে কথা বলেছি যে তিনি তাফসির বোঝেন না আমি কোনোদিন এবনে কাসিরের ব্যাপারে কথা বলেছি আমি কোনদিন ইবনে তাইমিয়ার বিরুদ্ধে কথা বলেছি আমি কোনদিন এমনকি জামাকশরী মোতাজলি হওয়ার পরেও সে বড় মুফাসসির কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করেছেন অনেক জায়গায় কুতুবি মুফাসসির না এটা আমি বলেছি আমি বলেছি তোমরা যারা মুফাসসির দাবি করছো তোমাদের বিরুদ্ধে আমি কথা বলেছি কোনো মুফাসসিরের বিরুদ্ধে আমি কথা বলিনি মুফাসসির নাম ধারণ করছো কেন তোমরা কতটুকু জ্ঞান নিয়ে আমরা মুফাসসিরের দাবি করব সময় উপস্থিতি ইমাম ইবনে জারির তাবারি হলেন তিনি পূর্ণাঙ্গ মুফাসসির মুজতাহিদ ঐতিহাসিক ফকিহ পুরা কমপ্লিট মুজতাহিদ তিনি তারপর আরো অনেকে তাফসির করেছেন কর্তবী করেছেন ইবনে কাসির করেছেন শাওকানিতে এত দিনে তাফসির করেছেন এমনকি ভারতে আলেমরা অনেকে করেছেন উর্দুতে করেছেন এবং অন্যান্য ভাষা ইংরেজিতে করেছেন বর্তমানে সৌদি আরবের আলেম ওলামারা করেছেন গত শতাব্দীতেও করেছেন সেগুলো আমাদের সামনে উপস্থিত রয়েছে মোতাজুলি তাফসিরটা কি এই বিষয়ে শুধু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব এতে জাল শব্দ যেটা বাজারে খুব চলছে আজকাল বড় বড় মুফাসসিরিনরা এই নিয়ে কথাবার্তা বলছেন বড় বড় মুফাসসির বলতে বড় বড় গলা বা জোয়ায়েজরা কিছু কিছু কথাবার্তা বলছেন এতেজালি তাফসীর সেটা নিয়ে আমি আপনাদের সামনে কথা সামান্য কিছু উপস্থাপন করব ইনশাআল্লাহ আজিজ যাতে আমরা বিভ্রান্ত না হই তারা শুধু কোরআন নিয়ে গবেষণা করতে চান কোরআন নিয়ে আপনি কিভাবে গবেষণা করবেন যদি আপনি হাদিস না জানেন আল্লাহ প্রসঙ্গে আপনি কিভাবে জানবেন যদি আপনি রাসূল না জানেন কোরআন কার কাছে অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 7 এবং 8 নম্বর আয়াত ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব তিনি সেই সত্তা হে নবী তোমার কাছে যিনি কিতাব অবতীর্ণ করেছেন মিনহু আয়াতুন মুহকামাত তার মধ্যে মুহকাম আয়াত রয়েছে মুহকাম আয়াত হলো যেখানে দুর্বোধ্য নেই যেখানে স্পষ্টভাবে আয়াতটি তার অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করছে অন্য আয়াতের সহযোগিতার প্রয়োজন নেই এমনকি হাদিসের বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই সুস্পষ্টভাবে আয়াত তার মানা তার অর্থ নিজেই উপস্থাপন করছে সেলফ এক্সপ্লেনেটরি যেটাকে বলা হয় কূটনৈতিক ভাষায় কূটনৈতিক শাখায় কিছুদিন চাকরি বাকরি করার সুবাদে বুঝেছি সেলফ এক্সপ্লেনেটরি নিজেই নিজের ব্যাখ্যা করছে মিনহ আয়াত মহকামাত হুন্না উম্মুল কেতাব এগুলো হল কোরআনের মা এগুলো হল কোরআনের মূল তার মানে কি বাকিগুলো মূল নয় বাকিগুলাও মূল অর্থাৎ এমন মূল যেখানে তুমি সমস্যায় পড়বে কোরআনের কোন আয়াত নিয়ে ওই বুঝতে যেগুলো সমস্যা হয় সেগুলাকে মহকাম আয়াতের কাছে নিয়ে আসবে বোঝার জন্য যে আয়াত কি বলছে দেখুন মেহতাজলি কি বলে তাফসিরে জাল শব্দটার ব্যাখ্যা আমি আবার করে নেই এখানে এত জাল মানে হলো দূরে সরে পড়া এত জাল মানে হলো সাইড হওয়া আজালা মানে হলো কোন ব্যক্তিকে চাকরিচ্যুত করা হলো আজালা আর জালা মানে নিজেই সরে পড়েছে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ যার থেকে ইমাম বুখারী বহুত কথা বর্ণনা করেছেন সহিহ বুখারীতে ইমাম আবু দাউদ কিতাব সুন্নাহ হাসান আল বসরি হাসান আল বসরি এমনকি মুতাজিলা জামাকশরি সে নিজে হাসান আল বসরির বহুত মানে বিবরণ পেশ করেছেন তার তাফসিরের মধ্যে বিরাট ব্যাপার তিনি বিশাল তারে তিনি মুফাসসির তিনি মুহাদ্দিস তিনি ওয়াইজ বলা হয় থেকে 70 বছর তিনি ওয়াজ করেছেন হুবহু এক বক্তৃতা দ্বিতীয়বার করেন নাই এত বড় ওয়াইজ বসরার মসজিদে তিনি দশ দিতেন বসরার তিনি মুফতিও বসরার মসজিদে তিনি দশ দিচ্ছেন ওয়াসল ইবনে আতা তার শাগরিদ বসে আছে একজন এসে জিজ্ঞাসা করছে হে ইমাম মুত্তাকিবে কাবিরার কি হবে যে কাবিরা গুনাহ করেছে আখিরাতে তার এই কি ফলাফল কি হবে হাসান আল বসরি জবাব দেওয়ার আগেই ওয়াসিল ইবনে আতা নিজেই বলছে যে তার মঞ্জিলাতুন বাইনা মঞ্জিলাতাইন জান্নাতে না জাহান্নামেও না অর্থাৎ সে কাফের না মুসলিম না দুইটার মাঝামাঝি অবস্থায় সে থাকবে তার জন্য কোনো ফয়সালা হবে না কোন কোন বিবরণে দেখা যায় সে কাফের মোত্তাকে কাফিরা কাফের জান্নাত জাহান্নাম থেকে কখনো বের হবে না এই যে মানসিলাতুন বাইনা মানসিল কত বড় বেয়াদব মোতাজিলা বেয়াদব হয় মোতাজিলা বেয়াদব হয় যার বক্তব্য ইমাম বুখারী উপস্থাপন করেন যার বক্তব্য ইমাম আবু দাউদ উপস্থাপন করেন এবং মুতাজিলা জামাকশরী নিজে উপস্থাপন করেন তখন সারা মুসলিম বিশ্বের ইমাম বলা চলে তাকে তাবেঈদের যুগে উনি উপস্থিত আর ওয়াসিল ইবনে উমাইয়া কত বড় বেয়াদব লাভ দিয়েছে সে নিজেই জবাব দেয় মুতাজিলাদের না বেয়াদবি থাকে আমাদের ওই ছেলেপেলেদের মতো আদব আখলাকের ত্রুটি থাকে কিভাবে তুমি দুঃসাহস করো হাসান আল বসরি বসে আছে প্রশ্ন তাকে করা হয়েছে সুযোগ না দিয়ে লাভ দিয়ে উঠি তুমি বলো যে আমি মনে করি আমি যা বুঝতে পারছি তাতে সে দুই তবকার মাঝখানে কাফেরও না মেনো না হাসা তার এই বইলা চলে গেল খামের আরেক খামের কাছে ওস্তাদের খামের কাছ থেকে বিরাট মসজিদ বাস্তা থাম্বার কাছে বসে গেল হাসান আল বসরি বললেন এ তাজালা আন্না আমাদের যে আকিদা সাহাবিগণের যে আকিদা তাবিগণের যে আকিদা আল্লাহ নবীর থেকে যে বিধান আমরা পেয়েছি যে আখেরাতে মঞ্জিলাতুন বেনা মানজিলাতেন ইমান এবং কুফুরির মাঝখানে অবস্থান করবে এরকম কোন মত আমরা জানি না এটা আমাদের দৃষ্টিকোণ থেকে শুধু আমার দরবার থেকে সরে যে অন্য খামের কাছে চলে গেছে তাই না আকিদার থেকে বেরিয়ে দূরে চলে গেছে এখান থেকে মোতাজলা এটা মানে দূরে সরে যাওয়া মোতাজেলদের কতগুলা ভিত্তি আছে তাফসির নিয়ে কথা বলবো আমি খুব দ্রুত গতিতে এতে জালটা নিয়ে একটু এগিয়ে যাও আমি তারা কিভাবে তাফসির করে কোরআনের দূরে সরে গেল আসল ইবনে আতা এখান থেকে তারও আগে কিছুটা হয়েছিল তারপরে এখান থেকে ইস্যু সুপ্রতিষ্ঠা মোতাজেলাদের আকল তাদের ব্রেন তাদের চিন্তা তাদের চেতনা তারা অনেক কিছু মনে করে নিজেদেরকে কোরআন এবং সোজা হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটাকে মনে করে হাসাবিয়া হাসারিয়া মানে হলো হাসু হাসু মানে হলো বালিশের ভিতরে যে এই হোগলা মোগলা তোলা হয় ওই যাতে এই দিকটা একদিকে হাসু হাসা হাসাবি হলো যারা হাসিয়ার মধ্যে থাকে সামনের কাতারে থাকার যোগ্যতা যাদের নাই যাদের অবস্থান হলো পিছনে ডাইনে বামে ইত্যাদি ইত্যাদি বহুত উপাধি দিয়ে দিয়েছে যারা শুদ্ধ সঠিক সহজ সরল কথা বলেন তাদেরকে ওরা হাসা হাসাবিয়া উপাধি দিয়ে দিল সম্মানিত মুসলমানগণ এখান থেকে তারা পাঁচটা সূত্র বের করল পরবর্তীতে একটা হলো তাওহীদ আরেকটা হলো আদল আরেকটা হলো আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন একটা ব্যাপার আছে আসসালাহ ওয়াল আসলাহ আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আল আওয়াদ কতগুলা তারা আল্লাহর সিফাত মানে না আল্লাহর গুণাবলী মানে না কেননা আল্লাহ জীবিত হাইয়ুন আল্লাহ হাই আল্লাহ জীবিত আল্লাহ কথা বলেন মুতাকাল্লিম ওয়া কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ মুসার সাথে কথা বলেছেন কোরআন দ্বারা প্রমাণিত তারপর তিনি ইচ্ছা করেন আল্লাহ ইচ্ছা করেন ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে একটাও তারা মানে না আল্লাহ রাগ করেন আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ হাসেন একটাও মানে না কেননা এটা কতগুলো তাহাদ্দুদুল কোদামা আল্লাহ তো এক একক তার সাথে যদি হাত যুক্ত হয় তার সাথে জীবন যুক্ত হয় অতিরিক্ত একটা কিছু সংযোজিত হলো তাহলে আল্লাহর একজন থাকলেন না একাধিক হয়ে গেলেন এটা না হলে তাদের কাছে তাওহীদ বুঝেছে কিভাবে তারা তাওহীদকে একদল বুঝেছে তাওহীদ মানে আল্লাহ সহ পৃথিবীর জীবজন্তু সহ তাওহীদ হুলুল আমল ইত্তেহাদ উনি আজকে আমার কথা না অন্যদিন ইনশাআল্লাহ সুফিদের তাফসীর না যেদিন আলোচনা করবো সেদিন কথা বলবো আর এদের কাছে তাওহীদ হলো আল্লাহ এমন এক সত্তা যার কোনো গুণাবলী নাই গুণ যদি তার সাথে যুক্ত হয় তাহলে অনেকগুলা যুক্ত হয়ে গেল সেরেক হয়ে গেল কিরকম বুঝেছে একদিন এখানে বুঝেছিলাম যে হাডুডু খেলায় পাও ব্যথা পেয়েছে ডাক্তার মলম দিয়ে বলেছে যে যেখানে ব্যথা পেয়েছেন সেখানে মালিশ করবেন সাত দিন পরে আইসেন পরের দিন এসে ডাক্তার সাহেব মলম তো শেষ ব্যথা তো কমলো না যে মলম শেষ হলো কিভাবে বলে হাডুডু খেলার মাঠটা তো কম না বুঝেছে তাবলিগে গিয়ে পাঠান বুঝেছে প্রথম গাছে এক চিল্লা দিয়ে এসেছে যে দাড়ি রাখনা বহুত জরুরি হ্যাঁ अगर कोई दाढ़ी रह के नियत भी रहे तो वहां भी स्वाब है नियत करने से स्वाब होता है শুনে আসতে পাঠান দাড়ি রাখো খুব জরুরি আর যারা রাখো নাই তারা নিয়ত করো নিয়তের মধ্যে সওয়াব আছে এটা সহি মুসলিমের হাদিস পাঠান বুদ্ধিশুদ্ধি একটু কম বাসায় এসে দেখছে যে বউয়ের দাড়ি নেই বলছে क्या हुआ दाढ़ी का आपका বউর বলে দাড়ি কই দাড়ি रख लीजिए বলছে জনানা কে তো দাড়ি नहीं होती है ना স্বামীকে বলতেছে মেয়ে মেশের দাড়ি হয় নিয়ত कीजिएगा वही সওয়াব নিয়তটা তাসরি করো আল্লাহ যদি দাড়ি দেন তাহলে ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবো তাতেই সওয়াব হবে মহিলা আবার চলে গেছে তাবলিগে সেখান থেকে শুনে এসেছে স্বামী স্ত্রীর উভয়েরই হক আছে বাচ্চা কাছে পালন করার আয়সা বলতেছে বাচ্চাকে থোড়া সা আপনি থান সে দুধ পিলা দিজিয়ে আপনার বুকের দুধ একটু বাচ্চাকে পান করাইতে হবে স্বামী বলতেছে कि आप जानते नहीं है कि मत के थन से दूध नहीं निकलता है পুরুষের বুকেতে দুধ বাইরে না বুক থাকলে দুধ হয় না এই হলো বুদ্ধি শুদ্ধি বোঝা ওরা বুঝেছে এরকম মোতাজলেদের বুঝ আমি নসলুদ্দিন আমি জীবন তো না এখন আমি কয়জন নসলুদ্দিন আমার হাত আছে আমি কয়জন নসলুদ্দিন আমি হাসতেছি কথার ফাঁকে কয়জন নসলুদ্দিন কোথাও রাগান্বিত হচ্ছে উত্তেজিত হচ্ছে কয়জন ওরা বলছে এগুলা সব যদি হয় তাহলে তা আব্দুল কোতামা আমার হাত আলাদা আমার পা আলাদা আমার হাসি আলাদা আমার জীবন আলাদা আমার ইচ্ছা আলাদা তার মানে হলে কি এগুলো একটাও আল্লাহর জন্য কিনা বৈধ না মোতাজেলি তাফসির এটা হলো তা আব্দুল কোদামা ওরা বলছে এটা তাওহিদ না এখান থেকে আমরা হলো আহলু আহলুত তাওহিদ আহলুল হক আদল কি আল্লাহ ন্যায় বিচার করেন আল্লাহ কোনো অন্যায় করেন না কেয়ামতের দিন আল্লাহ পাক যে গুনাহ করেছে তাকে অবশ্যই আল্লাহ জান্নাতে দিবেন জাহান্নামে দিবেন আর যে নেককার করেছে তাকে অবশ্যই কি করবেন জাহান্নামে দিবেন জান্নাতে দিবেন যে অন্যায় করবে পাপাচার করবে তাকে অবশ্যই আল্লাহ পাক কি করবেন আর যে নেক কাজ করেছে যে সৎকার করেছে তাকে আল্লাহ কি করবেন অবশ্যই জান্নাতে দেবেন ইল্লা আল্লাহর জন্য কি ওয়াজেব করে দিয়েছে আল্লাহর জন্য কি ওয়াজেব কি ওয়াজেব না আল্লাহর কি কর্তব্য আর কি কর্তব্য না সেটা মুতাজিলারা আল্লাহর জন্য নির্ধারণ করে দিয়েছে সব জায়গায় ইয়াজিব আল্লাহ তাআলা এটা আল্লাহর জন্য কর্তব্য তাহলে আল্লাহর দয়া কোথায় আল্লাহর রহম কোথায় আল্লাহ যে বলেছেন সাবাকাত রহমতে গাদাবি আমার রহমত আমার রাগের আগে চলে সেটা কোথায় ওরা বলছে মোত্তাকে কাবিরা চিরস্থায়ী জাহান্নামি হবে জাহান্নাম থেকে আর বের হবে না আল্লাহ নবী বলেন শাফাআতুল আহলুল কাবায়ের কাবিরা গুনা যারা করেছে আমি সুপারিশ করব আল্লাহর কাছে আল্লাহ পাক আমার সুপারিশ গ্রহণ করে কাবিরা গুনাহগারদেরকে বের করে আনার সুযোগ করে দেবেন আমার সুপারিশে আমি শুনলাম মুফাসসির সাহেব তাফসীর করছেন মুফতি আগে আছেন কি পড়েছেন আমি জানি না যিনি ডক্টর জাকারিয়া সাহেবকে সোর বলেছেন যাই হোক বারবার সোর সোর করে চিৎকার করছেন যাই হোক দ্বিতীয় সংস্করণ আশা করব যেন আপনি আরো রেফারেন্সে সুন্দর করবেন যাতে এদের মুখটা বন্ধ হয় বাজে কথা তারা বলতে না পারে শুনলাম উনি কি ভাষণ দিচ্ছেন তোমরা ওয়াজ করো নসিহত করো ভালো কথা সুন্দর কণ্ঠ আছে আলহামদুলিল্লাহ মানুষকে আল্লাহর পথে ডাকো কিন্তু ঠেলে যেগুলা বলছো আহলে সুন্দর জামাতের আকিদা মুফাসের দাবি করছো তুমি কর্তব্য পড়ো কোনোদিন ইবনে কাসির তুমি কোনোদিন খোলনি তুমি কোনোদিন ইবনে জারির খোলনি তুমি কোনোদিন আখিরাতের উপরে ইমাম কর্তুবের আলাদা বই আছে আখিরাতের উপরে আত্মাজকরা বিরাট বলিয়াম ইমাম ইবনে কাসিরের দুই খন্ডে বিরাট বলিয়াম রয়েছে আখিরাতের উপরেই ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়ার রয়েছে সেটা হাদিল আরওয়াহ নামে বলিয়াম এরকম আর রুহ ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়ার কিতাব রয়েছে মুফাসসির দাবি করছে তুমি ইবনে কাসিরও কোনোদিন খোলো নাই তাফসীর ইবনে কাসির তুমি কর্তুবী তার তাফসিরও কোনোদিন খোলা নাই শাহকানিও কোনোদিন খোলা নাই ইবনে জারিরও কোনোদিন খোলা নাই তুমি নিজেকে মুফাসের দাবি করছো আর হাতের উপর যে সকল বই ইমাম কুর্তুবী লিখেছেন ইবনে কাইয়িম জলসিয়া লিখেছেন এবং লিখেছেন ইমাম কুত্তবী এবনে কাসির এবং এবনে কাইম জজিয়া এগুলাও জীবনে কোনোদিন খোলো নাই আর তুমি হঠাৎ করে মুফাসসির সেজে সোজা হাদিসের বিরুদ্ধে সোজা কোরআনের বিরুদ্ধে সোজা আহলুস সুন্নাহ জামাতের বিরুদ্ধে মুতাজিলাদের সরাসরি পথ ধরে তুমি কথা বলা শুরু করে দিয়েছো দলিল দিচ্ছে কি খালিদিনা ফিহা জাহান্নামে স্থায়ী হবে তারা এই খালেদিনের অর্থ কি কতগুলা ভাগ আছে জাহান্নামীদের একমাত্র যারা মুশরিক তওবা করে মরেনি তারা খালিদিনা ফিহা তারা আগ পর্যন্ত যারা কোন না কোন সময় একবার না একবার তারা বেরিয়ে আসবে বলবো যে এটা আদল হলো না একজন সারা জীবন নেক কাজ করে জান্নাতে গেল আর ও পাপ কাজ করে শেষ পর্যন্ত জান্নাতে ঢুকবে এটা কি ন্যায় বিচার হলো আল্লাহ ন্যায় অন্যায় ধরছে না কাজেই তাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতেই হবে আরো অবাক হলাম সে বলছে চিৎকার করে ছয়টা বছর বিশ্ববিদ্যালয়ে যা পড়েছি এখানে এসে তিন দিনই আমার তার চেয়ে বেশি জ্ঞান হয়ে গেছে কোথায় সে নাম আমি বললাম না মতাজলি গ্রুপ আছে কোরআনী গ্রুপ তারা বসে ফ্রি বই পুস্তক দেয় বহুত হাই ফাই চলে তিন দিনে নাকি ছয় বছরের জ্ঞানের চেয়ে বেশি জ্ঞান হয়েছে তাহলে ডক্টর জাকারে ভুল কিভাবে করলেন যে পিছনের বংশে বৈশাও থাকতে পারে তারা এই বিশ্ববিদ্যালয় তুমি কোনো দিনে যাও নাই ছয়টা বছর তোমার কোনো জ্ঞানই হয় নাই আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে চিনি কোয়ান ডিপার্টমেন্ট সিনিয়র প্রফেসর বন্ধু বান্ধব দাওয়া ডিপার্টমেন্টের সিনিয়র প্রফেসর আমার বন্ধু বান্ধব নাম ধরে বলতে পারি হাদিস ডিপার্টমেন্টের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সে আমারই ছোট ভাই ঢাকা আলী মাদ্রাসায় এখনো আছে ডক্টর অলিউল্লাহ মুজাম্মেল যে কোন ডিপার্টমেন্টে তুমি পড়ে থাকো কুষ্টিয়ার সবাই তো সিনিয়র আমার বন্ধু বান্ধব তারা তো আলেম তারা তো পণ্ডিত মানুষ তারা জ্ঞানী মানুষ শরিয়া ফ্যাকাল্টিতে রয়েছেন ডক্টর জাকারে সম্ভবত না কোন ফ্যাকাল্টিতে রয়েছেন সবই তো সিনিয়ররা আর বর্তমান যারা আমাদের পাশ করে এসেছেন সবই তো বন্ধু তারা তো আলেম মানুষ তারা তো পণ্ডিত মানুষ তারা তো জ্ঞানী মানুষ তারা তো ভালো লেখাপড়া করে এসেছেন ছয়টা বছর তাদের কাছে তুমি কি শিখলে তার মধ্যে মানে তুমি জীবনে ক্লাসে যাওনি তিন দিনে তোমার যে জ্ঞান দিয়ে দিল ফাউন্ডেশন থেকে কোরআনের নাম নিয়ে তুমি নাকি ছয় বছরে বলে যে সাতাইশ বছরে দুই তিন দিনে যা আমি শিখেছি সাতাইশ বছর আমার সেই জ্ঞান হয়নি তার মানে যা কিছু শিখেছিলে নষ্ট করে গেছ সর্বনাশ করে গেছ তুমি এখন মাঠে ময়দানে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তুমি মানুষকে বিভ্রান্ত করছো এককার মোতাজেলারা এই কাজ বহুত আগেই করে এসেছে সম্মানিত মুসলমান আল্লাহ যদি কাবিরা গুণাগারকে জাহান্নাম থেকে বের করে আনেন তাদের যুক্তি হলো এটা আল্লাহর জন্য তো অন্যায় হলো ন্যায় হলো না আল বা আল আসলাহ ও সালাহ থাকতে হবে কি সেটা যে আল্লাহ যেটা ন্যায় সেটাই করেন আকুলু কল হাসতাকুন আলাকুম আজমাইন জামাকশরী মুফাসসির মুতাযিলিদের আল জাহেজ একজন বিশাল আরবি সাহিত্যিক মুতাযিলি নাজ্জাম মিরাত তাদের মুফাসের তাদের লেখক মুতাযিলি আবু আলী আল জিব্বাই বিরাট তাদের লেখক এর অর্থ এই যে বর্তমান কয়েকটা মোতাজেলাই মোতাজেলা নিজের ব্রেনের খেল দেখায় তা নয় ও খেল আগেই চলে গেছে মিটে গেছে অপদস্থ হয়ে গেছে সমাজ থেকে বহিষ্কৃত হয়ে গেছে নতুন করে সেই পুরান কাসন্দি ঘাটা শুরু হয়েছে মাত্র কিচ্ছু না ঘোরার দিন সম্মানিত উপস্থিতি আবু আলী আল জুব্বাইয়ের সাথে বাহাস শুরু হলো আবুল হাসান আল আশারি আশারি মতবাদ নিয়ে আমি আরেকদিন কথা বলবো মোতাজেলার থেকে কিভাবে বেরিয়ে এসেছে আপনি তো বলেন আল্লাহ যা কিছু ভালো আমাদের ব্রেনে মনে হয় তাই করেন তার বাইরে করেন না একজন শিশু যে মারা গেল শিশু যদি আল্লাহর কাছে আখারতে প্রশ্ন করে বসেন হে আল্লাহ তুমি আমাকে কেন বড় করলেন না শিশুর কি হবে তা তো আমল নাই তারও মঞ্জিলা তুমি মায়না মানজিলা তেন হতে হবে আমল করতে পারে নাই শিশু মারা গেছে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বিরাট মাসালা ওদের মতবাদ অনুযায়ী মাঝামাঝি বসে থাকবে তখন শিশু বলবে এ আরবুল আলমিন তুমি আমাকে ছোট কালমে মারলে কেন কেন তুমি বড় হতে দিলে না বড় হলে তো আমি আমল করে মরতাম জান্নাতে চলে যেতাম আবু আলিল জুব্বাই বলছে তখন আল্লাহ বলবেন আমি জানতাম তুই যদি বড় হস তাহলে গুনার কাজ করবি ধান নামে যাবি ছোট কালে মাইরা তারে আমি বাসায় দিছি আবুল হাসান আশারি প্রশ্ন করলেন আবু মুসা আশারি আবুল হাসান আশারি প্রশ্ন করলেন দ্বিতীয় প্রশ্ন মুতাজলিকে যে এখন যে লোকটা বড় হয়ে মারা গেল ইমান নিয়ে সে যদি বলে ইয়ারাবুল আলমিন ছোটকালে মারা গেলেও কোনো জীবনের দুঃখ কষ্ট কিছুই পোহায় নাই ছোটকালে মারা যে যদি তোমার এলেমে ছিল বলে জান্নাতে চলে যায় আমাকে আয়ুটা বাড়াই দিলে কেন ছোটকালে মারলে তো আমি এমনি জান্নাতে চলে যেতাম আল্লাহ বলবেন এই তুই যদি এ হতি বড় হতে তাহলে কি কি পাপ করতে না ছোট কালে যদি মারা যেতে তাহলে তো মাঝখানে বসে থাকতে হইত জীবনের কষ্ট দুঃখ এই জন্য সহ্য করেছি ভালো আমল করে জান্নাতে চলে গেলি এখন বললেন যে যে ব্যক্তি বয়স বেশি হয়ে গেল এবং ইমান ছাড়া মারা গেল তার কি হবে ও তো একবার বলে বড়র কথা এক বড় করলা কেন আবার বলে ছোট করলা ছোট কালে মারলা কেন সাকাতাল জুব্বাই মোহতাজলি হেরে গেল হাসে আসল তারা জাহেল বেশি ব্রেনের খেল দেখে দেখা থেকে তারা অত্যন্ত বেকুফের মতো কথাবার্তা বলে থাকে সম্মানিত হাবিরিন যারা আছেন মোহতাজনী তাফসির নিয়ে আমি একটা কথা বলি যে আয়াতটা তেলাওয়াত করেছে কিভাবে দেখেন তাফসিরের বিকৃতি করেন ওয়াল্লাজি আনসার আলাইকাল কিতাব কার উপর কিতাব অবতীর্ণ হয়েছে নবী মোহাম্মদের কাছে মিনহু হুন্না উম্মুল কিতাব فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه মুতাজিলা বলে জায়েগ মানে বেদাত ওরা অন্যকে বেদাতি বলে নিজেদেরকে বেদাতি বলে না তাহলে তারা কি করে তারা যেটা মোতাসাবে ওগুলো পড়ে থাকে আর যেটা সুস্পষ্ট অর্থবোধক যেটা ঝাপসা অর্থের মতো নেওয়া যায় যেরকম লা তুদ্রিকুল আবসার উজুহু ইয়াউমিদিন নাদিরা সাহেবে কাশা মুতাজিলে যারা মাদ্রাসায় পাঠ্য খুব উঁচু মানের তাফসীর কিন্তু পাতায় পাতায় বীজ দেওয়া আছে সেখানে কিভাবে হবে দুই আয়াত নিয়ে এসেছেন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন উজুহু ইয়াওমিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা সূরা আল কিয়ামতের আয়াত সেদিন এক শ্রেণীর মানুষের মুখমে উজ্জ্বল আল্লাহর দিকে তাকিয়ে থাকবে ওরা আল্লাহকে দেখা যাবে এটা মানে না মোতাজেলারা কিভাবে আল্লাহকে দেখা যাবে আল্লাহ বিরা অসীম তাকে দেখা যাবে কিভাবে ওটা আমরা মানি না তাহলে নাজেরার অর্থ কি না তাকাও থাকবে কিন্তু দেখা যাবে না আল্লাহ এখানে বলেছেন নাকি দেখবে না যারা তাকায় থাকবে কিন্তু দেখবে না ওইটা হলো মোতাশা আহলে সুন্নাহ জামাত বলছে এইটা হলো মুহকাম লা তুদরিকুল আবসার চোখ তাকে আবিষ্ট করে নিয়ে দিতে পারবে না সম্পূর্ণটাকে দেখতে পারবে না রাত উদ্রেকুল আফসার তাহলে সুনাল জমা বলছে সুরা কেয়ামতের আয়াত সুরা কেয়ামার যে আয়া এইটা হলো মহকাম লাত উদ্রেকুল আফসার ওইটার আলোকে লাত উদ্রেকুল আফসার ব্যাখ্যা করতে হবে আর মোতাজিলি বলে লাত উদ্রেকুল আফসার এইটা দিয়ে ওইটার ব্যাখ্যা করতে হবে উল্টে করে দিলেন একটু কঠিন হচ্ছে আপনাদের সামনে তারপরে আমি একটু একটু করে ইশারা দিয়ে যাচ্ছি বিস্তারিত বিবরণ নিতে বহু সময় লাগবে কাজে আমি দিচ্ছি না মোহতাজুলরা কি করে দেখুন সম্মানিত উপস্থিতি কিয়ামতের দিন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দেখা যাবে বহু সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত বহু হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এরা হাদিস মানে না যখন নিজেদের ব্রেনের বিপরীতে যাবে যখন এদের আকলের বিপরীতে যাবে যখন এদের চিন্তা চেতনার বিপরীতে যাবে তখন যেন হাদিস নাই একটা অভিনয় করে থাকে সহিহ বুখারীর হাদিস সহিহ মুসলিমের হাদিস আল্লাহর নবী সাথে আল্লাহর কোন দুশ্মনী ছিল আল্লাহর কালামে সে চিৎকার করে বলছে আমরা হাদিস মানব না কোরআন মানব পাবলিক বলে কোরআন মানব অদ্ভুত তোমার প্রশ্ন অদ্ভুত পাবলিকের জবাব এখন যদি বলি আমরা আল্লাহকে মানব না রাসুলকে মানব আপনাদের জবাব কি উভয়কেই মানব আর যদি বলি এই প্রশ্নটা প্রশ্নটা শুদ্ধ না ভুল প্রশ্নটাই ভুল প্রশ্নটাই সন্দেহজনক প্রশ্নটাই আপত্তিকর প্রশ্নটাই উদ্দেশ্যমূলক এ কোন কথা যে আল্লাহকে মানব না রাসুলকে মানব what is this what you want by this question এখন যদি বলে কোরআন মানব না হাদিস মানব প্রশ্ন রাইট না রং প্রশ্ন ভুল প্রশ্ন উদ্দেশ্যমূলক প্রশ্ন মানুষকে বিভ্রান্ত করার মানুষকে এমন ভাবে বিভ্রান্তির দিকে নিয়ে যায় মোতাজেলারা এমন প্রশ্নের চাপে ফেলে দেয় যে মানুষের মুখ দিয়ে বের করে নেয় হ্যাঁ তখন তো কোরআনই মানব আউজুবিল্লাহ রাজিম আল্লাহর নবীর হাদিস তার বিরুদ্ধে আবার কোরআন যায় কিভাবে সহি হাদিস তার বিরুদ্ধে কোরআন যাবে কিভাবে আল্লাহর সাথে আল্লাহর রসুলের কোন শত্রুতা ছিল নাকি একই দুই রাজনৈতিক দলের খেল নাকি এই দলের সেক্রেটারি যেন একটা বলবে ওই দলের সেক্রেটারি আবার সাথে সাথে তার প্রতিবাদ জানাবেন এটা নাকি যে আল্লাহ এবং রসুলের মধ্যে দ্বন্দ্ব চলছে একজন এক বিবৃতি কোরআনের মধ্যে দিবেন আরেকজন হাদিসের মতো আর বিবৃতি আরেকটা বিবৃতি দিবেন ইমাম ইবনে খুজাইমা চ্যালেঞ্জ করেছেন পৃথিবীরূপে কে আছো যে একটি সই হাদিস নিয়ে আসো যে আরেকটা সই হাদিসের বিপরীত হতে পারে কখনো না কোরআনের বিরুদ্ধে তো কোন সই হাদিস যাবেই না এক সই হাদিসের বিরুদ্ধে আরেক সই হাদিস কখনো যাবে না প্রশ্ন ওঠে না তোমরা বোঝো নাই অ্যাপারেন্টলি মনে হতে পারে এরকম কিন্তু তুমি বোঝো নাই তাই এরকম হয়েছে আল্লাহ নবী সতর্ক করে দিয়েছেন সহি সুনানে আবু দাউদের হাদিস কিতাবুস সুন্নাহ খুলে দেখুন লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি এমন যুগ যেন না আসে এমন যুগ আমি দেখতে চাই না যখন একজন কি করবে মুত্তাকিআন আলা আরিকাতিহি সে তার আরিকা আরিকার মধ্যে বড় বড় মুফাসসিরা ভুল করেছেন ডক্টর জাকারিয়া কারেক্ট করেছেন আমি বলবো না ডক্টর জাকারিয়া যে রেফারেন্স দেন নাই সেটা খুব পূর্ণাঙ্গ কাজ হয়েছে আমি ওইভাবে ডিফেন্স করছি না রেফারেন্স দিলে ভালো ছিল পরবর্তীতে সংশোধন করে নেবেন সংস্কার করে নেবেন কেননা রিপ্রেজেন্টের অধিকার রয়েছে পরবর্তী সংস্কারের নিয়ম রয়েছে আমরা যখন থিসিস সাবমিট করেছি তখন থিসিসের এক্সটার্নাল এসেছেন ঘন্টার পর ঘন্টা বিরাট অডিটোরিয়ামের সেখানে কথা হয়েছে মোসলুদ্দিন তুমি এখানে ভুল করেছো এখানে তোমার বানান ভুল হয়েছে এইখানে তোমার রেফারেন্স বাদ পড়েছে কিন্তু সোর তো কোনোদিন বলা হয় না আমরা ছাত্র গবেষণা করতে করতে কতটুকু মাথা টুটু বিচ্ছু থেকে যায় এই জন্য এক্সটার্নাল আসেন তারা বলে দেন এই জায়গায় তোমার এই হয়েছে তারা যেহেতু আরো অভিজ্ঞ তুমি ইংল্যান্ডে কারেক্ট করে নিও কিন্তু রেজাল্ট ঠিকই এক্সিলেন্ট দিয়েছেন নব্বইয়ের উপরে মার্কস দিয়েছেন তারা কিন্তু ত্রুটিগুলা বলেছেন জিজ্ঞাসা করলাম ওস্তাদকে ডক্টর জাফর ইদ্রিসকে যে আপনারা এত সমালোচনা করেন তারপরে আবার এই এক্সিলেন্ট মার্কস দিয়ে দিলেন এটা কি ঘটনা দেন যে কি ঘটনা বলেন যে যে ছাত্র বেশি পরিশ্রম করে তার ভুল আমরা বেশি ধরি কেন তার মধ্যে একটু অহংকার থাকতে পারে আমরা অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিই থিসিসের যখন অ্যানালাইসিস করি ওপেন ওপেন অডিটোরিয়ামে এই করেছে এই করেছে সেই করেছে এখানে ভুল এইখানে ভুল করছে ছাত্রকে তছনছ করে দেয় যেন তার মধ্যে কোনো অহংকার না থাকে কিন্তু আমরা বুঝি ছেলেটা পরিশ্রম করেছে আমরা মার্কশিট দিয়ে দেই কিন্তু ছেড়ে দেই না তাহলে ছেড়ে দিল সে অহংকার করবে কারেকশন করে নেবেন সম্মানিত উপস্থিতি ওরা হাদিস মানতে চায় না ওরা আনের তাপসির প্রথম ভিত্তি ওরা হাদিস মানতে হবে হাদিস দিয়ে কোরআনের তাফসির করতে হবে আল্লাহ নবী বলেন আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো দেওয়া হয়েছে সেটা কি হাদিস ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তিনি তোমাদেরকে কিতাবও শিক্ষা দেবেন হিকমাও শিক্ষা দেবেন ইমাম ইবনে তাইম ইবনে আম বলেন ইবনে তাইমিয়া বলেন ইবনে কাসির বলেন হিকমার প্রথম তাফসিরুল হাদিস তিনি তোমাদেরকে হাদিসও শিক্ষা দেবেন তারপরে লোগাবি অর্থ শাব্দিক অর্থ কৌশল সেটা অন্য বিষয় কিন্তু এই অর্থ যেটা প্রাথমিকভাবে সেটা হল কি হাদিসও শিক্ষা দেবেন হাদিস সারা কোরআন তাপসির কিভাবে বলবে আল্লাহ বললেন আল্লাহ নবী বললেন আলা ইন্নি উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাহু আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো দেওয়া হয়েছে শোনো দুইটা হাদিস কাছাকাছি করে আমি আপনাদের সামনে কেতাব সুন্নাহ আলোচনা করেছেন ইমাম আবু দাউদ এমন এক যুগ আসবে আমি আগের হাদিসটা আমি বলা শুরু করেছিলাম এমন এক যুগ আসবে যখন কিছু সংখ্যক লোক মুত্তাকিয়ান আলা আরিকাতে গদির মধ্যে বসে যাবে চেহারায় আভিজাত্য টাকা পয়সা যথেষ্ট আছে স্থূল বডি তারা লোক জমা করতে পারে বিভিন্ন কৌশল অবলম্বন করে মুত্তাকিয়ান আলা আরিকাতে তারপরে বলবে যে যা কোরআনে পেয়েছি সেটা মানব তোমরা যেটা কোরআনের মধ্যে পাবা ফাহিল্লু তোমরা সেটাকে হালাল মনে করো আর কোরআনের মধ্যে যেটা হারাম পাবে সেটাকে হারাম মনে করো তার মানে কি হাদিসের স্থান নাই তারপরের হাদিসে এমন যুগ যেন না আসে যেদিন একদল এখানেও সাবান তারা খুব হৃষ্টপুষ্ট অর্থনৈতিক অবস্থা ভালো খাওয়া দাওয়া ভালো টাকা পয়সা আছে লোকজন জমা করতে পারে বই ফিরি বিতরণ করতে পারে অনুষ্ঠান আদি করতে পারে সাবান তারা দরিদ্র না এরাও মুত্তাকেন আলা আরিকাতেই তখন তো হলো আরিকারে করতে এখন বিল্ডিং ভাড়া করতে পারে বড় বড় জায়গা জমি তাদের আছে গাড়ি আছে কোটি কোটি টাকার গাড়ি দান করেও দিতে পারে একটু বিভ্রান্তি দুই চার পাঁচটা আলেম যদি নামাতে পারে নিজেদের পথে সমস্যা কি আছে তাদের পক্ষে কথা বলবে তার আল্লাহ নবীর সুপারিশ নিয়ে বিরুদ্ধে কথা বলবে মিজান নিয়ে উল্টা কথাবার্তা বলবে সোহেল বোখারির হাদিসকে ইগনোর করে চলে যাবে নিজের ভাবমতে কোরআনের নাম দিয়ে বলবে আমরা কোরআনের তাফসির করছি সমস্যা কি শোনো আল্লাহ পাক যেরকম হালাল করেন আমি নবী মোহাম্মদ সেরকম হালাল করি আল্লাহ নবী যেরকম হারাম করেন আমিও সেরকম হারাম করি কোরআনের কোথাও নাই যে সকল আয়াতে হালাল হারামের আয়াত আছে যে গৃহপালিত গাদা হারাম নাই কোরআনের কোথাও নাই যে কোন কোন জানোয়ার হারাম ওইগুলা ওই যে কয়েকটা জানোয়ারের কথা আছে তারপরে মেখলাবুমিনাত্তায়ের যে পাখির এই নখ থাকে খাবলাদে ধরে হাত দিয়ে এইটা হারাম কোথাও নাই হিংস্র জীব খাওয়া হারাম কোরআনে নেই আল্লাহ একটা একটা করে বলেছেন কোরআনে বহুত কিছু নাই আমি শরীয়দাতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে শুধুমাত্র কোরআন নিয়ে যারা কথা বলতে যাবে পথভ্রষ্ট অবশ্যই হবে আমি নবী মোহাম্মদ সাল্লাহ অস্বীকার করবেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেন বিবরণটা সুনার আবু দাউদে এসেছে শোনো ফিতনা ছড়ে যাবে একসুল ফিতান তাকসুল ফিতান ওরা আকুম ইন্না ওরা আকুম ফিতানা তোমাদের পিছনে ফিতনা আসতেছে একসুল মাল মাল বেড়ে যাবে বাতিল পন্থীদের হাতে এত মাল এত দৌলত এত সম্পদ যেখানে খুশি সেখানে বিমান দিয়ে চলে যেতে পারে যেখানে খুশি হেভি গাড়ি হাঁকাইতে পারে যখন খুশি সম্মেলন ডাকতে পারে আলেমন আমাদের পকেট ভরে দিতে পারে রাস্তায় নামিয়ে দিতে পারে সুন্দর সুন্দর কভারে কোরআনের নামে সুন্দর সুন্দর প্যাকেজ একেবারে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে কোটি কোটি টাকা খরচা করে কিন্তু বাতিল বাতিল বাতিল বড় বড় বহুত মানুষের কানের মধ্যে পুশিং করছে বহু জায়গায় দেখছে তাদের কাছে গিয়ে সুন্দর করে তাদেরকে সম্মান করে বড় আসন দিয়ে তাকে তারা গুলিয়ে দিতে পারে এটা আমাদের বর্তমান অবজারভেশন মুআযিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন শোনো মাল বেড়ে যাবে তোমাদের পেছনে ফেতনা আছে মাল বেড়ে যাওয়ার ফেতনা দুই আর মালটা ওরাই কক্ষিকতা করবে কাদিয়ানদের মূল কেন্দ্র ব্রিটেনে সারা পৃথিবীতে কাদিয়ানরা কি করে কি করে বুঝেন মোতাজিদের নতুন গ্রুপরা কি করে কি করছে এক আশ্চর্যজনক ব্যাপার হয়ে গেছে যারা যত বাতিল আগা খানিদের হাতে এত পয়সা কোথা থেকে তারা বিশাল বিশাল সরকারকে পর্যন্ত বাহাইদের ব্যাপার ভাই না কিন্তু বাহাই নাম আমি আর বললাম না গোটা কোম্পানি বড় বড় কোম্পানি ফ্যাক্টরি মালিক তারা মানুষকে গোমরা করতে দুই চার পাঁচ দশটা আলেম ভাড়া করতে তাদের কতক্ষণ লাগে কিছুই না আমরা যারা ওয়াজ বেচা খাই তাদেরকে পথ থেকে কুপথে নেওয়া কতক্ষণ লাগে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে মুয়াজিবনে বললেন মাল বেড়ে যাবে মালগুলা বাজে লোকের হাতে ওই শ্রেণীর হাতে চলে যাবে এবং কোরআন কোরআন খুলে যাবে মানুষের সামনে কোরআন যেরকম পড়া ফজিল পড়া ফজিলত তেলাওয়াত করা ফজিলত তাফসির বোঝা ফজিলত আমল করা ফজিলত ঠিক ওই রকম কোরআন যদি যে সে তাফসির করা শুরু করে দেয় ওই ফেতনা বিন বলেন কোরআন আবু দাউদের বিবরণ কোরআন সবাই বলো আমি আমি বুঝি কোরআন মুনাফিকেও পড়বে মকমেন পড়বে মুনাফিক পড়বে ছোটরা পড়বে বড়রা পড়বে নারীরা পড়বে পুরুষেরা পড়বে খালি তাফসির আর তাফসির পড়া তো সওয়াবেরই কাজ তখন দেখা যায় আমার কথা যখন না শুনে তখন বলবে মানুষ তো কথা শুনছে না তখন বলবে যে মিন গায়রিহি অনেকটা এরকম তাহলে কোরআনের নাম নিয়ে কিছু নতুন চটক ধরাইতে হবে খুলে দেখেন আপনারা কিতাব প্রথম দিকে আদেশটা রয়েছে চটক ধরা কথা কোরআনের নাম নিয়ে বলা শুরু করে দেবে ইয়াকুমুল বিদআ কোরআনের মধ্যে বেদাতি তাফসীর থেকে তোমরা দূরে থাকো ওয়াইয়াকুম ওয়া জাল্লাতুল হাকিম যারা খুব বিচক্ষণতার সাথে কথা বলে ঘুরে কথা বলে পেঁচায় কথা বলে মানুষের ব্রেনে অ্যাটাক করতে পারে মুয়াদ ইবনে জাবাল বলে আদের থেকে দূরে থাকে কোরআন সহজ সরল স্পষ্ট স্বাভাবিক এখানে অত প্যাচের অত চটক ধরনের তো কিছু নেই স্বাভাবিক সহজ সরল হলো কোরআনের কথা সেটা স্পষ্ট হয় বুঝতে হবে আখেরাতে সাফাত নেই বলে দিচ্ছে সাফাত করে যদি বের করে নিয়ে আসেন তাহলে তো সেটা অন্যায় হবে এটা দিবেন কেন সহিল বুখারীতে আপনি কিতাবুর রেকাক খুলে দেখুন কিতাবুত তাওহীদ খুলে দেখুন মিজান নিয়েও কথা বলছে পাল্লা ونضع الموازين القسط ليوم القيامة কি তাফসীর করেছেন ভারত উপমহাদেশের মুফাসসির সাহেব যা করেছেন অনেক ভালো কাজ আছে তার মধ্যে আমি অস্বীকার করব না এবং জামাকশরি মতাজিলে হওয়া সত্ত্বেও কোরআন বোঝার জন্য সেটা সহযোগিতার প্রয়োজন আছে কিন্তু যেখানেই তাদের পাঁচটা মূলনীতির বিরুদ্ধে চলে গেছে সেখানেই কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলেছেন এবং হাদিস সম্পূর্ণ অস্বীকার করে গেছেন সম্মানিত মুসলিমগণ সাফাত আল্লাহ নবী করবেন নিয়ে আসবেন মিজানের বিরুদ্ধে কথা স্পষ্ট বলছে যে এটা হলো মানুষের মর্তবা মানুষের অবস্থান নির্ণয় করা মিজান বলতে আপনারা বলুন সেটাকে পাল্লাওয়ালা কেপ্পাওয়ালা দুই দিকে পাল্লা থাকবে এরকম পাবলিক না করায় সারাইতেছে অথচ ونضع الموازين القسط ليوم القيامة كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان على الميزان মিজানের মধ্যে সেটা ভারী হবে হাদিসের কে পাতান দুইটা পাল্লা আছে কেফা মানে এক পাল্লা আরেক কেফা মানে আরেক পাল্লা দুইটা পাল্লা আছে তামায়াল হাদিস আসছে একটা নিচু হয়ে যাবে আরেকটা উঁচুতে উঠবে একটা নিচুতে থাকবে আরেকটা উপরে উঠবে তিন প্রকারে মাপা হবে তিন প্রকারে হাদিসে আছে মানুষই মাপা হবে কোন কোন মানুষ মাপা হবে হাদিসটা এরকম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু রান ছিল অত্যন্ত চিকন হাঁটতেন একটু বেকাতেরা হয়ে মানুষ হাসাহাসি করতো আল্লাহ নবী বললেন বললেন আনতুম তাদহাকুনা বিদিক্কাতি সাকাই তার রান পিন্ডলি নলা ইত্যাদি হালকা বলে তোমরা হাসা হাসি করো ইবনে মাসুদের এই পা এই রান কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে আমলদার মানুষকেও মাপা হবে কখনো কখনো তুমি কি বলতে চাও কি বুঝাতে চাও এটা সহি হাদিস কখনো কখনো দপ্তর মাপা হবে আমলের দপ্তর নিরানব্বই দপ্তর পাল্লায় তোলা হবে একদিকে খালি পাপ আর পাপ বান্দা সমস্যায় পড়ে যাবে আল্লাহ বলবেন কোন ওজন আছে তোমার বান্দা বলবে কোন ওজন নাই আমার কাছে এখন বান্দা ভয় পেয়ে যাবে আল্লাহ নিজে স্বয়ং বলবেন আমার কাছে তোমার ডিফেন্সের জন্য একটা জিনিস রয়ে গেছে সেটা হলো বেতাকাত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়েছিলে মনের থেকে সেই কার্ডটা আমার কাছে রয়ে গেছে বান্দা বলবে যে আমার এই নিরানব্বই দপ্তর পাপ মাদ্দাল বাসার যত দূর পর্যন্ত দৃষ্টি যায় এত বিরাট দপ্তরের মতো মোকাবেলায় এই ছোট্ট একটি কার্ড কোন কাজে লাগবে আর আব্বাল আলমিন আল্লাহ বলেন দেখো কোন কাজে লাগবে এক পাল্লায় পাপ আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাল্লা ভাই হয়ে যাবে তুমি কি বুঝাইতে চাচ্ছ ওয়াজ সাহেব মুফতি সাহেব তুমি হাদিসের কিতাব কোনোদিন তাপসির তো খোলোই নাই তাতে বুঝছি মহান মুফাসসির তাফসীরের কিতাব কোনোদিন খোলো নাই তুমি তুমি কোনোদিন হাদিসের কিতাব কোনোদিন সোহেল বুখারী কোনদিন তোমার সামনে আসেনি মুফাসের সাহেব আমি যে বেশি জানি তা না সামান্য কিছু জানি তবে চেষ্টা করে যেন আহলে সুন্নাহ আল জামাতের আকীদার বাইরে চলে না যায় আমার জবাব কি কিয়ামতের আল্লাহর কাছে আবার আমল মাপা হবে আমল করেছেন সালাত দেখা যায় ধরা যায় কিভাবে মাপতে আল্লাহ পাক আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব আমার জন্য তা অসম্ভব সেটাকে আল্লাহর জন্য সম্ভব আমি আল্লাহকে মাপি মোতাজলার আল্লাহকে মাপি নিজের প্রেম দিয়ে আল্লাহ কোথার থেকে কি করবেন কিভাবে মাপতেন সে দায় দায়িত্ব কি আমার নাকি আমি বিশ্বাস করি আল্লাহ পাক কখনো মানুষ মাপতেন আল্লাহ পাক কখনো আমল মাপতেন আল্লাহ পাক কখনো আমলের দপ্তর মাপতেন এটা আল্লাহর ইচ্ছা কিভাবে করবেন আল্লাহ ওয়াহদুল্লাহ শারিক লা ভালো জানেন মুতাজিলিদের তাফসীর সর্বত্র ফামা তানফাউ শাফাতু শাফি দলিল দিয়ে দিয়েছে সুপারিশ কোনো কাজে লাগবে না আর সুপারিশ কোনো কাজে লাগবে না কাফেরের ক্ষেত্রে আল্লাহ নবী তার চাচার জন্য সুপারিশ করতে পারবেন না কেয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবার জন্য সুপারিশ করবে ওইখানে কাজে লাগবে না কিন্তু পাঁচ ছয়টি সুপারিশ কাজে লাগবে আল্লাহ নবীর তোমার তানফাহু সাফাতু সাফিন ঠিক আছে কিন্তু কার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপের ক্ষেত্রে খাটবে না আল্লাহ নবীর তার বাপের ক্ষেত্রে খাটবে না আল্লাহ নবী তার চাচার ক্ষেত্রে খাটবে না কিন্তু আল্লাহ নবীর সুপারিশে আবু তালেবের আজাব হালকা হবে জাহান্নামের মধ্যে হালকা আজাব হবে এটা সত্য কথা হাদিস সময় তো বুঝতে দি আমি আজকের আলোচনা বাড়াতে চাচ্ছি না মোহতাজলি তফসির যেটা কোরআনের নাম নিয়ে এটা একেবারে মারাত্মক বিষয় আগে রয়েছে সেগুলোই এখন আবার বিভিন্ন বে চালান দেওয়া হচ্ছে হয়তো আরেকটা বক্তৃতা লাগবে বিস্তারিত আলোচনার জন্য পাঁচটি মূল নীতির উপরে আল্লাহ এখানে আমাদের একজন রিগুলার মুসলি আজাদ সাহেব তার বড় ভাই মারা গেছেন আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وهم أكبر দুইটি দাওয়াত দিয়ে দিই আপনাদেরকে ডক্টর মুজাফরের মাদ্রাসার বিরাট সম্মেলন সেটা আছে ছাব্বিশে ফেব্রুয়ারি আমার গ্রামের একার একশত বছরের বেশি পুরাতন প্রতিষ্ঠান সেখানে ওয়াজ মাহফিল আছে ডক্টর মুজাফর বক্তা ডক্টর শেখ আকরামুজ্জামান বক্তা আরো বক্তারা আছেন আপনারা যারা পারবেন বেড়াতে যাবেন হাজার খানি মানুষের খাওয়ার ব্যবস্থা করতে হয় পারলে একটু সহযোগিতা করবেন